আমরা ব্রজবুলির পরে বাংলা গদ্যের জনক বিদ্যাসাগরের সীতার বনবাস থেকে সামান্য অংশ উদ্ধার করব ভবভূতির উত্তর রামচরিত এই গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগর রচনা করেছিলেন সীতার বনবাস আমরা তার থেকে সামান্য অংশ উদ্ধার করব এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্রবণ গিরি এই গিরির শিখর দেশ আকাশপথে সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বিবিধ বনপাদপ সমূহ আচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছে বিদ্যাসাগরের এই গদ্য রচনার পর আমরা চলে আসব মাইকেল মধুসূদন দত্তে মধুসূদন দত্ত নাটকের বাংলা নাটকের পথিকৃত মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা মধুসূদন দত্ত নবযুগের কবি পথিকৃত মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা মেঘনাদবধ কাব্য এবং নাটকে তার কৃতিত্ব অবিনাশী আমি প্রত্যেকটি অঙ্গ কিংবা প্রত্যেকটি বিষয় থেকে সম্পূর্ণ পরিচয় দেওয়ার জন্যে অংশ অংশ উদ্ধার করব না এখানে কেবল তার চতুর্দশপদী কবিতা এবং মেঘনাদ বদের কিছু অংশ উদ্ধার করব প্রথমে চতুর্দশপদী কবিতার শুরুতে বঙ্গভাষা কবিতা আবৃত্তি করতে চেষ্টা করব বঙ্গভাষা হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবদ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিন ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন মজিনু বিফল তপে অবরণ্যে বরি কেলিনু সই বলে ভুলি কমল কানন স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা নিমাতৃকোষে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তো রাজি যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষারূপ ক্ষণে পূর্ণমণি জালে এবারে তার কবতা কপতাক্ষ সতত হে নদ তুমি পড় মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া যন্ত্রধ্বনি তব কল কলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে আর কিহে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখারিতে নাম তার এ প্রবাসে মোদে প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে আমরা এবারে প্রবেশ করব মেঘনাদবধ কাব্যে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে কিছু অংশ আমরা উদ্ধার করতে চেষ্টা করব সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু চলি যবে গেলা যমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী কোন বীরবরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুলনিধিরাঘবাড়ি কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী ইন্দ্রে নিঃসঙ্কিলা বন্দে চরণারবিন্দ অতি মন্দমতি আমি ডাকি আবার তোমায় সে তো ভুজে ভারতী মতি মাত বসিলা আসিয়া বাল্মীকির রসনায় পদ্মাসনে যেন যবে খরতর স্বরে গহন কাননে ক্রৌঞ্চ সহ ক্রৌঞ্চে নিষাদ বিধিলা তেমতি দাসেরে আসি দয়া কর সতী কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে নরাধামা ছিল যে নর নরকুলে চৌর্যে রত হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয় যথা মৃত্যু মৃত্যুঞ্জয় উমাপতি হে বরদে তব বরে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বিষ বৃক্ষ ধরে হায় মা এ হেন পুণ্য আছে কি দাসে কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে মূঢ়মতি জননীর স্নেহ তার প্রতি সমধি উদবে উদয়াময়ী বিশ্ব গাইব মা বীর রসে ভাসি মহাগীত উরি দাসে দেহ পদ ছায়া তুমিও আইস দেবী তুমি মধু করি কল্পনা কবির চিত্ত বন মধু লয়ে রচ মধু চক্র গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি কনক আসনে বসে দশানন বলি হে মুকুট হই মশিরে শৃঙ্গবর যথাতে যপুঞ্জ শত শত পাত্র মিত্র আদি সভাসদ নতভাবে বসে চারিদিকে ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত তাহে শোভে রত্নরাজি মানস সরসে সরস কমলকুল বিকশিত যথা শ্বেত রক্ত নীল পীত স্তম্ভ সারি সারি ধরে উচ্চ স্বর্ণ ছাদ ফণীন্দ্র যেমতি বিস্তারি অযুত ফনা ধরেন আদরে ধরারে ঝুলিছে ঝুলি ঝালরে মুকুতা পদ্মরাগ মরক থিরা যথা ঝোলে খচিত মুকুলে ফুলে পল্লবের মালা ব্রতালয়ে ক্ষণ প্রভা সমমুহু হাসে রতন সম্ভাবা বিভা ঝলসী নয়নে সুচারু চামর চারু লোচনা কিঙ্করি ঢুলায় মৃণাল ভুজ আনন্দে আন্দোলি চন্দ্রাননা ধরে ছত্র ছত্র ধর আহা হর কোপানলে কাম যেন রে না পুড়ি দাঁড়ান সে সভাতলে ছত্রধর রূপে ফেরে দাঁড়ে দৌবারিক ভীষণ মূরতি পাণ্ডব শিবির দ্বারে রুদ্রেশ্বর যথা পানি মন্দে মন্দে বহে গন্ধে বহি অনন্ত বসন্ত বায়ু রঙ্গে সঙ্গে আনি কাকলি লহরি মরি মনোহর যথা বাসরি সরলহরি গোকুল বিপিনে কিথার কাছে হে দানবপতিময় মণিময় সভা ইন্দ্রপ্রস্থে যাহা সহস্তে গড়িলা তুমি তুষিতে পৌরবে এ হেন সভায় বসে রক্ষক কুলপতি বাক্যহীন পুত্র শোকে ঝর ঝর ঝরে অবিরল অশ্রুধারা তৃতীয়া বসনে যথা তরু তীক্ষ্ণ স্বর সরস শরীরে বাজিলে কাঁদে নীরবে করজোড় করি দাঁড়ায় সম্মুখে ভগ্নদূত ধূসরিত ধুলায় শনিতে আর্দ্র সর্বকলেবর বীরবাহু যত যোধ শত শত ভাসিল রণসাগরে তা সবার মাঝে একমাত্র বাঁচে বীর যে কাল তরঙ্গ গ্রাসিল সকলে রক্ষা করিল রাক্ষসে নাম মকরাক্ষ বলে যক্ষপতি সম এ দূতের মুখে শুনি সুতের নিধন হায় শোকাকুল আজি রাজকুলমণি নৈক সেও সভাজন দুঃখী রাজ দুঃখে আধার জগৎ মরি ক্ষণ আবরিলে দীননাথে কতক্ষণে চেতন পাইয়া বিষাদে নিঃশ্বাস ছাড়ি কহিলা রাবণ নিশার স্বপন সমতরে বারতারে দূত অমর বৃন্দ যার ভুজ বলে কাতর সে ধনুর ধরে রাঘব ভিখারি বধিল সম্মুখ রণে ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শালমলি তরু বরে হা পুত্র হা বীরবাহু বীর চূড়ামণি কি পাপে হারানু আমি তোমা হেন ধনে কি পাব দেখিয়া মোর দারুণ বিধি হরিলিয়ে ধন তুই হায় রে কেমনে সহিয়ে যাত না আমি কে আর রাখিবে এ বিপুল কুলমান একাল সমরে বনের মাঝারে যথা শাখা দলে আগে একে একে কাটুরিয়া কাটি অবশেষে নাশে বৃক্ষে হে বিধাত এ দুরন্ত রিপু তেমতি দুর্বল দেখো করিছে আমারে নিরন্তর হব আমি নির্মূল সমলের স্বরে তা না হলেই মরিত কি কভু শুলি শম্ভু সমভাই কুম্ভকর্ণ মম কনক লঙ্কা নিবিড় কাননে পশি এ মনের জ্বালা জুড়াই বিরলে কুসুমদাম সজ্জিত দীপাবলিতে যে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এ মোর সুন্দরী পুরী কিন্তু একে একে ফুল ফুলেবে নিবিছে দেউটি নীরব রবাব বিনা মুরজ মুরলি তবে কেন আর আমি থাকি রেখানে কার্যে কাজে বাসনা বাস করিতে আধারে এই রূপে বিলা বিলা আক্ষেপে রাক্ষস কুলপতি রাবণ হায়রে রে মরি যথা হস্তিনায় অন্ধরাত সঞ্জয়ের মুখে শুনি ভীমবাহু সেনের প্রহারে হত যত প্রিয় পুত্র কুরুক্ষেত্র রণে তবে মন্ত্রী সারণ সচিব শ্রেষ্ঠ বুধ কৃতাঞ্জলি পুটে উঠি কহিতে লাগিলা নত ভাবে হে রাজন ভুবন বিক্ষ খ্যাত রাক্ষস কুল শেখর ক্ষময়ে দাসেরে হেন সাধ্য কার আছে বুঝায় তোমারে জগতে ভাবি প্রভু দেখো কিন্তু মনে অভ্রভেদী চূড়া যদি যায় গুড়া হয়ে বজ্রাঘাতে কভু নহে ভূধর অধীর সে পীড়নে বিশেষত এ ভবমণ্ডল মায়াময় বৃথায়ের দুঃখ সুখ যত মোহের ছলনে ভুলে অজ্ঞান যে জন উত্তর করিলা তবে লঙ্কা অধিপতি যা কহিলে সত্য ওহে অমাত্য প্রধান সারণ জানি হে আমি এ ভবমণ্ডল মায়াময় বৃথায়ের দুঃখ সুখ যত কিন্তু জেনে শুনে তবু কাঁদে পরাণ অবধ হৃদয় বৃন্তে ফুটে যে কুসুম তাহারে ছিড়িলে কাল বিকল হৃদয় ডোবে শোক ও সাগরে মৃণাল যথা জলে জবে কুবলয় ধন লয় কেহ হরি এতে কহিয়া রাজা দূত পানে আদেশ আদেশিলা কহদূত কেমনে পড়িল সমরে অমর ত্রাজ বীর বাহু বলি প্রণমী রাজেন্দ্র পদে করযুগ জুড়ি আরম্ভিলা ভগ্নদূত হায় লঙ্কাপতি কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী কেমনে বর্ণিব বীরবাহুর বীরতা মদ কল করি যথা পশে নলবনে পশিল বীর কুঞ্জর অরিদল মাঝে ধনুর্ধর এখনো হিয়া কাপে মম থর থরি শরীরে সে ভৈরব হুঙ্কারে শুনেছি রাক্ষসপতি মেঘের গর্জনে জলধীর কল্ললে সিংহনাদে দেখেছি দ্রুত ইরম্মদে দেব ছুটিতে পবন পথে কিন্তু কভু নাহি শুনি ত্রিভুবনে এ হেন ঘোর ঘর ঘর কোদণ্ড টঙ্কারে কভু নাহি দেখি সর হেন ভয়ঙ্কর পশিলা বীরেন্দ্র বৃন্দ বীরবাহু সহ রণে যূথনাথ সহ গজ যূথ যথা ঘন ঘনাকারে ধুলা উঠিল আকাশে মেঘদল আসি যেন আবরিলা ঋষি গগনে বিদ্যুৎ ঝলা সম চকমকি উড়িল কলম্ব কুলম্বর প্রদেশে সনসনে ধন্য শিক্ষা বীর বীর বাহু কত যে মরিল পরি কে পারে গণিতে এই রূপে শত্রু মাঝে যুধিলা সদলে পুত্র তব হে রাজন কতক্ষণ পরে যুদ্ধে আসি প্রবেশিল নরেন্দ্র রাঘব কনক মুকুট শিরে করে ভীম ধনু বাসবের চাপ যথা বিবিধ রতনে খচিত এতে কহিয়া নীরবে কাঁদিল ভগ্নদূত কাঁদে যথা বিলাপি সরিয়া পূর্ব দুঃখ সভাজন কাঁদিল নীরবে অশ্রুময় আখি পুন কহিলা রাবণ মন্দদরি মনোহর কহরে সন্দেশ বহ কহ শুনি আমি কেমনে নাসিলা দশাননাথ তজ সুরে রথাত তজ কেমনে হে মহিপতি পুনঃ আরম্ভিল ভগ্নদূত কেমনে হে রক্ষকুল নিধি কহি বসে কথা আমি শুনিবে বা তুমি অগ্নিময় চক্ষু যথা হোযক্ষ সরসে করমরি ভীম দন্ত পরে লম্ফ দিয়া বৃষস্কন্দে রামচন্দ্র আক্রমিলা রণে কুমারে চৌদিকে বে সমর তরঙ্গ উথলিল সিন্ধু যথা দন্দী বায়ু সহ নির্ঘোষে ভাতিল অসি অগ্নি শিখা সম ধূমপুঞ্জ সম চর্মাবলীর মাঝারে অযুত না দিল কম্বু অম্বুরাশি রবে আর কি কহিব দেব পূর্ব জন্ম দোষে একাকি বাঁচিনু আমি হায়রে বিধাত কি পাপে তাপাদি দিলি তুই মোরে কেননা শৈনু আমি সরসহ্য পরি হৈমলঙ্কা অলঙ্কার বীরবাহু সহ রণভূমে কিন্তু নহি নিজ দোষে দোষী ক্ষত বক্ষ স্থল মম দেখ নৃপমণি রিপু প্রহরণে পৃষ্ঠে নাহি অস্ত্র লেখা এতে কহিয়া স্তব্ধ হইল রাক্ষস মনস্তাপে লঙ্কাপতি হরসে বিষাদে কহিলা সাবাসি দূত তোর কথা শুনি কোন বিরহিয়া নাহি চাহে রে পশিতে সংগ্রামে ডমরুর ধ্বনি শুনি কাল ফণি কভু কি অলজ ভাবে নিবাসে বিবরে ধন্য লঙ্কা ধারি চল সবে চলো যাই দেখি ওহে সজ্জন কেমনে পড়েছে রণে বীর চূড়ামণি বীরবাহু চল যাই জুড়াই নয়নে উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে কনক উদয়া চলে দিনমণি যেন অংশুমালি চারিদিকে শোভিল কাঞ্চন সৌধ কিরিটিনী লঙ্কা মনোহরাপুরী হেম হর্ম সারি সারি পুষ্পবন মাঝে কমল আলয় সর উৎস রজত ছটা তরুরাদি ফুলকুল চক্ষু বিনোদন যুবতী যৌবন যথা হীরা শির দেবগৃহ নানা রাগে রঞ্জিত বিপণী বিবিধ রতনপূর্ণ এ জগৎ যেন আনিয়া বিবিধ ধন পূজার বিধানে রেখেছে রে চারুলঙ্কে তোর পদতলে জগত বাসনা তুই সুখের সদন দেখিলা রাক্ষসেশ্বর উন্নত প্রাচীর অটল অচল যথা তাহার উপরে বীর মদে মত্ত ফেরে অস্ত দল যথা সিংহ ধর পরি সিংহ চারি দা যুদ্ধ এবে হেরিলা বৈরেই হর তথা জাগে রথ রথি গজ অশ্ব পদাতিক অগণ্য দেখিলা রাজা নগর বাহিরের রিপুবৃন্দ বালিবৃন্দ সিন্ধু তীরে যথা নক্ষত্রমণ্ডল কিংবা আকাশ আকাশমণ্ডলে থানাদিয়া পূর্বদারে দুর্বার সংগ্রামে বসিয়াছে বীর নীল দক্ষিণ দুয়ারে অঙ্গ করভ সম নব বলে বলি কিংবা বিশ্বধর জবে বিচিত্র কুঞ্চক ভূষিত হিমান্তে অহিভ্রমে ঊর্ধ্ব ফনা ত্রিশূল সদৃশ দিউভা লুলি অবলেপে উত্তর দুয়ারে রাজা সুগ্রীবাপনি বীর সিংহ দাসরথী পশ্চিম দুয়ারে হায়রে রে বিষণ্ন এবে কৌমুদি বিহনে যথা কুমুদ রঞ্জন শশাঙ্ক লক্ষণ সঙ্গে বায়ুপুত্র হল মিত্রবর বিভীষণ শত প্রসরণে বেরিয়াছে বৈরী দল স্বর্ণ লঙ্কাপুরী